মানুষের জীবন কতগুলো কাজের সমষ্টি ছাড়া আর কিছু নয় তাই আমাদের উচিত প্রত্যেকটি কাজকেই গুরুত্ব সহকারে নেওয়া হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় কথা বলা খেলাধুলা বাজার করা কিংবা কাপড় কাঁচা প্রতিটি কাজই যেন সবচেয়ে ভালো হয় সবার চেয়ে সুন্দর হয় যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহতর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে হোক না সেটা চড়ই ভাতি খেলা নিয়ে মাতামাতি হোক না সেটা চড়ই ভাতি খেলা নিয়ে মাতামাতি হোক না সেটা চড়ই ভাতি খেলা নিয়ে মাতামাতি হোক না সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর